না বলা কথাগুলো হোক না বলা আর কত হবে বলো একলা চলা না বলা কথাগুলো হোক না বলা আর কত হবে বলো একলা চলা না বলা কথাগুলো হোক না বলা আর কত হবে বলো একলা চলা বাধুরে সুর বাধো যাহনি বাধাজ বাধুরে সুর বাধো যাহনি বাধাজ বাঁধন হারা গানে মিতালি প্রাণে প্রাণে বাঁধন হারা গানে মিতালি প্রাণে প্রাণে ফাঁসিয়ে দে সুরের ভেলা না বলা কথাগুলো হোক না বলা আর কত হবে বলো একলা চলা না বলা কথাগুলো হোক না বলা আর কত হবে বলো একলা চলা এক মুঠোর পোড়া স্বপ্ন আক সেই স্বপ্নে হেঁটে চলার ইচ্ছে মাখো এক মুঠোর পোড়া স্বপ্ন আক সেই স্বপ্নে হেঁটে চলার ইচ্ছে মাখো এক মুঠো দে পড়া স্বপ্ন আঁকো সেই স্বপ্নে হেঁটে চলার ইচ্ছে মাখো আকরে ছবি আঁকো যা হইনি আকাজ আকরে ছবি আঁকো যা হইনি আকাজ পাঝল হারা গানে মিতালি প্রাণে প্রাণে পাঝল হারা গানে মিতালি প্রাণে প্রাণে ফাঁসিয়ে দে সুরের ভেলা না বলা কথাগুলো হোক না বলা আর কত হবে বলো একলা চলা না বলা কথাগুলো হোক না বলা আর কত হবে বলো একলা চলা এই সময় হলো তোমারে গিয়ে চলা বুক চিড়ে আজ কিছু বিলিয়ে দেবা এই সময় হলো তোমারে গিয়ে চলা বুক চিড়ে আজ কিছু বিলিয়ে দেবা এই সময় হলো তোমার গিয়ে চলা বুক চিড়ে আজ কিছু বিলিয়ে দেবা মেলো রে ডানা মেলো জড়তা সব ভুলো মেলো রে ডানা মেলো জড়তা সব ভুলো বাঁধন হারা গানে মিতালি প্রাণে প্রাণে বাঁধন হারা গানে প্রাণে মিতালি প্রাণে প্রাণে ফাঁসিয়ে দে সুরের ভেলা না বলা কথাগুলো হোক না বলা আর কত হবে বলো একলা চলা না বলা কথাগুলো হোক না বলা আর কত হবে বলো একলা চলা মধুর সুর বাদু যাহনি বাধা মধুর সুর বাদু যাহনি বাধা আজো হারা গানে মিতালি প্রাণে প্রাণে বাঁধন হারা গানে মিতালি প্রাণে প্রাণে ফাঁসিয়ে দে সুরের ভেলা না বলা কথাগুলো হোক না বলা আর কত হবে বলো একলা চলা না বলা কথাগুলো হোক না বলা আর কত হবে বলো একলা চলা না বলা কথাগুলো হোক না বলা আর কত হবে বলো একলা চলা